บุ๊กทูยี่สิบสาม তেইশ তেইশ การเรียนภาษาต่างชาติ বিদেশি ভাষা শিক্ষা বিদেশি ভাষা শিক্ষা คุณเรียนภาษาสเปนมาจากไหนคะ আপনি কোথায় স্প্যানিশ ভাষা শিখেছেন আপনি কোথায় স্প্যানিশ ভাষা শিখেছেন คุณพูดภาษาโปรตุเกสได้ด้วยไหมคะ আপনি কি পর্তুগিজ ভাষাও বলতে পারেন আপনি কি পর্তুগিজ ভাষাও বলতে পারেন ค่ะ และดิฉันก็พูดภาษาอิตาเลียนได้ด้วยค่ะ হ্যাঁ এবং আমি ইটালিয়ান ভাষাও অল্প অল্প বলতে পারি হ্যাঁ এবং আমি ইটালিয়ান ভাষাও অল্প অল্প বলতে পারি ดิฉันคิดว่าคุณพูดได้ดีมาก আমার মনে হয় আপনি খুব ভালোই বলেন আমার মনে হয় আপনি খুব ভালোই বলেন ภาษาค่อนข้างคล้ายกันมาก এই ভাষাগুলি প্রায় এক রকমের এই ভাষাগুলি প্রায়ই এক রকমের ดิฉันเข้าใจภาษามันได้ดี আমি এগুলো ভালোভাবে বুঝতে পারি আমি এগুলো ভালোভাবে বুঝতে পারি แต่การพูดและการเขียนมันยาก কিন্তু বলা এবং লেখা কঠিন কিন্তু বলা এবং লেখা কঠিন ดิฉันยังพูดและเขียนผิดอีกมาก এখনো আমি অনেক ভুল করি এখনো আমি অনেক ভুল করি ทุกครั้ง โปรดช่วยแก้ให้ดิฉันด้วยนะคะ অনুগ্রহ করে সবসময় আমার ভুল শুধরে দেবেন অনুগ্রহ করে সব সময় আমার ভুল শুধরে দেবেন การออกเสียงของคุณดีมาก আপনার উচ্চারণ খুব ভালো আপনার উচ্চারণ খুব ভালো คุณมีสำเนียงนิดหน่อย আপনি কেবলমাত্র অল্প স্বরভঙ্গিতে উচ্চারণ করেন আপনি কেবলমাত্র অল্প স্বরভঙ্গিতে উচ্চারণ করেন คนฟังสามารถรู้ว่าคุณมาจากไหน আপনি কোথা থেকে এসেছেন তা যে কেউ বলতে পারে আপনি কোথা থেকে এসেছেন তা যে কেউই বলতে পারে ภาษาแม่ของคุณคือภาษาอะไรคะ আপনার মাতৃভাষা কি আপনার মাতৃভাষা কি คุณเรียนหลักสูตรภาษาหรือเปล่าคะ আপনি কি কোনো ভাষা শিক্ষার কোর্স নিচ্ছেন আপনি কি কোনো ভাষা শিক্ষার কোর্স নিচ্ছেন คุณใช้หนังสือเรียนเล่มไหนคะ আপনি কোন বই ব্যবহার করছেন আপনি কোনো বই ব্যবহার করছেন ตอนนี้ดิฉันจำชื่อไม่ได้ค่ะ আমি এখন নামটা মনে করতে পারছি না আমি এখন নামটা মনে করতে পারছি না ดิฉันนึกชื่อหนังสือไม่ออกค่ะ এখন টাইটেল নামটা ঠিক মনে করতে পারছি না এখন টাইটেল নামটা ঠিক মনে করতে পারছি না ดิฉันลืมไปแล้วค่ะ আমি নামটা ভুলে গেছি আমি নামটা ভুলে গেছি